তিনি একজন সাধক অবিশ্বরতি লাভ করেছেন সাক্ষাৎ মহাভাবের বিশাল পার আবার উচ্ছ্বসিত মহাভাব সিন্ধু কৃষ্ণ কথা বলা মাত্রে কৃষ্ণ মুহূর্ত বলছেন তার মন্দিরটা কিন্তু দখল করে নিলাম জানো তো একজনের মন্দির আর একজন যদি দখল করে নেয় তাহলে যার মন্দির সে ছাড়বে কেন সে তো ওকে উঠিয়ে দিয়ে নিজের স্থান অধিকার করে নেবে সাথে দেখতে যেন পাই যে তার স্থান সে দখল করে নিয়েছে রসটিকে বিলাসটিকে মূর্ত করে দিচ্ছেন রাজারানী সাক্ষাৎ যেন আস্বাদন করছেন সেই দিন এই যে তোমার ললাটে সিন্দুর রেখা অঙ্কন করে দিলাম আরেকজনের শূন্যকুন্তলকে যেন এই সিন্দুর রঞ্জিত করে দেখতে পায় রাধারানী ভাবছেন কি বলছে বলছি কি বুঝতে পারছো না কোন লীলা বিশেষে তার চূর্ণ কুন্তলে তোমার এই সিন্দুর লেগে যেতে পারে আমি তো সাজাচ্ছি কিন্তু তোমাকে সাজাবার আরেকজন আছে যে তুমি অবাক হয়ে সে কে কার কথা বলে রস তোমাকে সাজায় না কেমন সাজায় জানো মধুর মধুর কৃষ্ণ কথা বলে যাচ্ছে সেই মুক্ত কবরী ছিন্ন কুসুম মালা বিশ্বস্ত রত্নহারা অলস বিঘূর্ণিত নেত্রা অন্তরে উৎফুল্লা বাহিরে অবসাদগ্রস্তা এভাবে রস তোমাকে সাজায় না দেখতে যেন পাই যে রস তোমাকে সাজিয়েছে এই জন্যই একটু একটু সাজিয়ে দিচ্ছি দিনা দাসী আমি কি সাজাতে চান এখন সেবা তো করতে হবে সেই সেবা তো এখানে বললেন আপনারা তো রাধারানী ভাবিব যাহা সিদ্ধ দেহে পাওদা এইগুলি আচার্যের আদর্শে চিন্তন করতে হবে গৌরীয় বৈষ্ণবকে এই সমস্ত সেবা ব্যাখ্যা এখানেই শেষ করছেন না আর একটা চমৎকার ব্যাখ্যার অবতারণা করছেন যদবা বলে যদবা বলে আর একটা অপূর্ব ব্যাখ্যার অবতারণা করছেন এই শ্লোকের থেকে যেটি একমাত্র ব্রজ সুন্দরী গণেই সম্ভব এবং রসিক জনের ব্যক্তি রস বস্তু এক প্রকার বস্তু সাধক জীবনের সাধনার চরম পরিণতি হচ্ছে এই রসের আস্বাদন ভক্তিরসের ভক্তি রসের অনুভূতিতেই হচ্ছে ভক্ত সাধকের সাধনার সর্ব চরম পরিণতি দেখুন এই জগতে কর্মী আছেন ভগবান সৃষ্টি বৈচিত্র্যপূর্ণ ভগবানের সৃষ্টিটা একরকম নয় বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি এখানে কর্মী আছেন জ্ঞানী আছেন যোগী আছেন ভক্ত আছেন আবার হয়তো কোনো কোনো ভাবে সাধক আছে কিন্তু এমন এক শ্রেণীর মানুষ এই বিশ্ব জগতে আছে যারা জগতের সঙ্গে জগতের কোনো লক্ষণে লক্ষিতনন বিলক্ষণ তার তাদিককে রসিক সংজ্ঞা অভিহিত করেছেন গোস্বামী তারা হচ্ছেন রসিক রস সব প্রকাশ বস্তু সাধন ভজনের দ্বারা সাক্ষাৎ তাদের বিশুদ্ধ সপ্তময় চিত্তে রসের অনুভূতি হচ্ছে এই যত প্রকার ভগবত রসের অনুভব আছে সবার থেকে চরম হচ্ছে ব্রজরস এবং পরাকাষ্ঠাই হচ্ছে ব্রজ সুন্দরী গণের যে এই পরকীয় ভাব রসের আশা তো এদের সম্বন্ধে কৃষ্ণ কথা কিরূপ হয় বিরহে তাই বলছে কৃষ্ণ যেন বলছেন ওহো পরম ব্যাগ্রা যাবত অপ্যায়ং তাবৎ খনং মিথো মদবার্তয়া কাল নিয়তাং ইতি চেত বলছেন কৃষ্ণ যেন সম্মুখে স্ফূর্ত হয়ে বলছেন গণ নিরহে আপনারা এত রোদন করছেন আমি আসব কিন্তু এর পূর্বে যে আপনারা বললেন যে আমার যে অপূর্ব কথা বলেছেন এর এর আগে তোমার যে সেই কথা কথার মাধুরী সেই মাধুরী আমাদের হৃদয়ে এমন একটা অদ্ভুত আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে যে আমরা স্থির হতে পারছি না একবারে উন্মাদনী হয়ে গেছে বললেন ঠিক আছে আমি আসব ঠিকই তবে যতক্ষণ পর্যন্ত না আমার আসার সময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত মদ বার্তায় মিথ কালনীয় তাঙ্গিতি আমার কথা পরস্পরে বলে সেই সময় টুকুকে অতিবাহিত করলেই তো হয় তার উত্তরে বলছেন না না তব কথা অমৃতম বললেন তোমার কথা যে আমাদের মৃত্যু অন্যদিকে ঘুরিয়ে দিলেন বাখ্যা সুন্দরী গণিত ঈর্ষা বাখ্যায় রসিক সমাজ অনুভব করবেন আস্বাদনটি এই জন্যই বিচিত্র সব জায়গায় প্রেমের আস্বাদন চমৎকার কিন্তু ব্রজের প্রেমে আনন্দের সঙ্গে একটা বিচিত্র বেদনা মিশানো আনন্দ আস্বাদনের সঙ্গে সঙ্গে সেই বেদনার সাধন করতে হয় বৈকুণ্ঠে গোপকুমারকে শ্রী নারদ বললেন তুমি বৈকুণ্ঠের নাম ডুবালে তার কারণ এখানে কারো কুণ্ঠা নেই জন্য স্থান নাম বৈকুণ্ঠ আর এখানে এসে তুমি কাঁদছো তাহলে বৈকুণ্ঠের নাম তুমি রাখলে তো ডুবে ডুবে গেল বৈকুণ্ঠের নাম নিয়েছেন ব্রজের সুতরাং আনন্দের সঙ্গে আছে বেদনার রস সর্বোপরি ব্রজ সুন্দরীগণ এই জন্য এই আনন্দের শক্তিগণকে এই ভাব দিয়েছেন যোগমা বলছেন কি কথৈব মৃতম মৃতি কথৈব মারতি তোমার কথা কীর্তন করে বেঁচে থাকবো কথা শুনলেই তো মৃত্যু হয়ে যাবে কথা তো মারো এটি কি অর্থাৎ কথার সঙ্গে সঙ্গে বিপুল উদ্দীপন এবং সেই উদ্দীপনে অধীর হয়ে যাবেন প্রাণাত এই জন্য বললেন কথা কীর্তন করে তো মরে যাব কথা তো আমাদের মেরে ফেলবে এই যে কৃষ্ণ কথার মায়ের তুলনা জগত এগুলো বেদ্য অন্যের দ্বারা এই বস্তু আস্বাদন সম্ভব গৌরীয় বৈষ্ণব তারা হচ্ছেন এই জন্য তাদের আস্বাদনের জন্য এই বস্তু দিয়েছে কৃষ্ণকে ভালোবাসা ব্রজ সুন্দরী গণিত সেটি কি প্রকার রাজারানী আক্ষেপ আগে দেখা যায় উনি বললেন সখী মৃত্যু একটা নয় যেদিন থেকে তাকে ভালোবেসেছি সেই দিন থেকে অনেকগুলো মৃত্যু আমাকে ধরে বসছে খিদে ফেলেছে যেদিকে তাকাই সেদিকে একে কাল হইল মোর নহলি যৌবন আরে কাল হইল মোর বাস বৃন্দাবন আরো কাল হইল মোরে কদম্বের তল আরো কাল হইল মোর বসন ভূষণ আরো কাল হইল মোর গিরি গোবর্ধন এত কাল শোনে আমি রহিয়ে পাপি সখী শোনা যায় একটা কালের সঙ্গে লড়াই করে সারা বিশ্বের মানুষ পেরে ওঠে না একটাই তো কাল একটা কাল সারা বিশ্ব মানবকে যুদ্ধে হারিয়ে আর সেখানে নিয়ে যাচ্ছে এই জন্য এর নাম মর্তলোক একটা কাল বেশি তো কাল নেই রাধারানী বলছেন আমি এই শত শত কালের সঙ্গে অনবরত লড়াই করছি কতক্ষণ বেঁচে থাকি যমুনা কাল গিরিগোবর্ধন কাল কদম্বীর তল কাল অর্থাৎ এই সেই সেই স্থানে শ্রীকৃষ্ণের বিপুল উদ্দীপন এবং উদ্দীপনের যে অদ্ভুত বেদনা সেই বেদনার বিশাল অনুভূতি অন্তরে জানছে এই বেদনাটি হচ্ছে বিচিত্র রস এই বেদনার এমন একটা অদ্ভুত আস্বাদন আছে যা অন্য কোনো ভক্তগণের প্রেমের ভিতরে নাই এই বেদনার রহস্য তো আস্বাদনের বিচিত্র বস্তু এই জন্য এরাই বলতে পারেন বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণী তুমি আনন্দ ঘন বিগ্রহ ঠিকই কিন্তু আমাদের প্রাণী তুমি যেন একটা বেদনার মতো বেজেছ বেজেছ শব্দ দিয়েছে છે সুতরাং উদ্দীপনে সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল সকিরে অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেল প্রেমের অনুভূতি বিচিত্রতা আনন্দ আনন্দময় বিগ্রহকে ভালোবেসেছেন আনন্দময় বিগ্রহকে ভালোবেসে এত অদ্ভুত বেদনার আস্বাদন দিন রাত চলছে ভূমিয়া সাগরে স্নান করিতে সকলেই গরলোকে শীতল বলিয়া ও চাঁদ সেবিনু ভানুর কিরণকে অচলে অচল বলিয়া উচলে উঠিতে পড়িল অগাধ জলে લક્ષ્મી ચાહીતે દારિદ્ર બેડોલો মানি খারালু হেলে আরো বলেন দুটো মেশানো জিনিস তাহলে এত যদি বেদনার ছেড়ে দাও ছাড়বার তো পায় আরে লোভে তো একদম পাগল করে দেয় এই জন্য বলছেন লোভটি দেখাচ্ছেন আর তার পরিণতিটা দেখাচ্ছেন বিষের গাগুরি ক্ষীর মুখে পুরি কেবা আনি দিল আগে করিল আহার না করি বিচার বল এবধ কাহারে লাগে সতীকে জিজ্ঞাসা করছেন এই বধের জন্য দায়ী এই যে মারা মৃতি এই জন্য দায়ীটাকে এই যে লোভনীয় ক্ষীর মুখে পূর্ণ করে আর বিষের গাগরি আমার কাছে এনে দিল কে আর আমি যে না বিচার করে লোভে পড়ে পান করলাম এর জন্য যে মৃত্যু হবে তার জন্য কে দায়ী আমি দায়ী না আরো কেউ দায়ী সেবক কাহারে লাগে নীল লোভে মৃগী পিয়াসে ধাইতে ব্যাধ সর দিল বুকে জলের সফরি আহার করিতে মনসি লাগিল নবঘন হেরি পিয়াসে চাতকি চঞ্চু পসারল আসে বারিক বারণ করল পবন পুলিশ মিলল শেষে এই ব্রজ সুন্দরী গুণের প্রেম সুতরাং যেমনি কৃষ্ণ কথা বল বলছেন সখি তেমনি উদ্দীপ্ত হয়ে উঠছে একবারে কথা শুনে নয় তোমাকে পেতে চায় এখনই যাদের বিরহে একটি ক্ষণ একটি নিমিষ কোটি কোটি যুগের মতো মনে হয় কৃষ্ণের অদর্শন পলকটা এমনও প্রেম জগতে আছে মহাপ্রভু আনলেন এই প্রেম এই যে পলক কৃষ্ণ দর্শনের পথে বাধা ঘটায় এই জন্য পলকটা কত সময় আমাদের পলকে কোনো বাধার সৃষ্টি করছে এটা আমরা বুঝতে পারি কিন্তু বুঝা কি ওখানে সেই পলকটার ব্যবধানটিকে এক কোটি কল্পের মতো মনে হয় এই এই মহাভাব স্তরে আছেন ব্রজ সুন্দরীগণ তাদেরকে যদি বলা যায় যাদের কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন অথচ পলকটা যাদের কল্পের মতো বাধা সৃষ্টি করছে তাদেরকে যদি বলা যায় যে আমার কথা শুনে কিছুক্ষণ তোমরা কাল কাটাও তারপরে আমি তো আসছি বললেন কথা শুনলে তো আরো বাড়বে ওটা সেটিকেই মৃত্যু বলছেন কথা শোনা মাত্রই তো ওটা তোমার উদ্দীপনে তোমার দর্শনের লালসা কোটি কোটি গুণিত হয়ে যাবে আমাদের কথা শুনে তোমার অদর্শনে কি করে কাল কাটাবো এই জন্য বললেন কথই অমৃতি মার বললেন তপ্ত জীবন সেখানে তপ্ত জীবনের কি ব্যাখ্যা করছে দেখুন তপ্তং জীবনং যস্মাৎ তপ তপ্ত জীবনম তপ্তে তৈলাদ জলম ভেতি শ্লেষণ বললেন তোমার কথাটি কেমন জানো যেমন একটা বড় কড়াইয়ের কড়াইয়ের মধ্যে তেল ফুটছে টকবক করে সেইখানে যদি কিছু জল নিক্ষেপ করা যায় তাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয় একটা কড়াইয়ে যে তেল ফুটছে টকবক করে সেটিকে শীতল করার জন্য যদি জল দেওয়া যায় তাহলে ওটা কি হবে সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে তপ করে জ্বলে উঠবে তো বললেন তোমার কথা তো আমাদের বিরহতাপিত যে হৃদয় কটাহ সেটি যে টকবক করে ফুটছে তোমার কথা তো দিলেই দপ করে জ্বলে উঠবে যে এ বুঝবে অন্যজন কাহা লিখি নাহি জানি প্রাণ সুখ জানেনি কথা কেউ রানীর মনের কথা তো বলেছেন এই শ্লোকটি আর শেষের শ্লোকটি রানীর শ্রীমুখের উক্তি এটিও আমাদের জেনে রাখতে হবে এইটা যত্তে সুরাগ তা এখন সেইখান থেকে মা বাবা ভারত থেকে উঠছে এই গোষ্ঠী বলছেন তপ্ত তৈলে জল নিক্ষেপের মতো তখনই জ্বলে যাবে তোমার তপ্ত জীবন তোমার আমরা বললাম কোনো জানি তাই তো আমাদের গোস্বাইপাদ নাটকে প্রকাশ করলেন যখন শ্রী রাধারানী কৃষ্ণের নাম শ্রবণে বাঁশি শ্রবণে পাগলিনী হয়ে গেলেন নওয়াসির কাজ পর্যন্ত খবর গেল সাইপাদ শ্রী মাধব নাটকে লিখেছেন তাকে আর বাঁচানো যায় বিরহ কাতর দশা তখন সখী শ্রী বিশাখা তিনি চিন্তা করলেন বললেন এক্ষেত্রে গোবিন্দ দর্শন চান কিন্তু গোবিন্দ দর্শনের এত সময় কোথায় অবকাশ কোথায় অতএব যদি আমি একটা চিত্রপট একে গোবিন্দের এনে একে দেখাতে পারি তাহলে শীতল হয়ে যাবে সুখ বেদনা দেখার জন্যই তো পাগল তখন উনি চিত্রপট আঁকবার জন্য গেলেন গোবিন্দ দর্শন করে চিত্রপট আঁকবেন চিত্রপট আঁকার সব সাজ সরঞ্জাম নিয়ে গিয়েছেন ঠিক যেন তারই প্রতীক্ষায় গোবিন্দ তিনি সখার সঙ্গে একটি বৃক্ষের নিচে দু একটি প্রিয়নর্ম শাখার সঙ্গে কথা বলছে সেখানে তো যাবার উপায় নেই সামনে সুতরাং একটা ঝোপের আড়াল থেকে যেমন ঠিক দেখা যায় তার চেহারাটা সেই রকম দাঁড়িয়েছে অঙ্গটা দেখে দেখে কিন্তু যে অঙ্গটা দেখছেন সেই অঙ্গ দর্শনে এত অশ্রু পড়ছে যেটি লিখবেন ভিজে যাচ্ছে বারবার ওটা তো দেখে দেখে লেখা যায় এই রূপ কখনো দেখে দেখে আঁকা যায় না এত মাধুরী কৃষ্ণের মাধুরী এটা একটা কথার কথা যেমন যে অসুর গোপনে অমৃত খেয়েছিল দেবতাগুন টের পেয়ে তার গলাটা কেটে দেন কিন্তু অমৃত খেয়েছে মৃত্যু তো হয় না মাথাটা হয়ে গেল রাহু আর দেহটা হয়ে গেল কেতু আজ পর্যন্ত চন্দ্র সূর্যকে দুঃখ দেয় তো তবু বলা হয় রাহুর শীত আরে বাবা রাহুর শীত কি শীত আর রাহু একই যে শীত সেই রাহু আর যে রাহু সেই শীত তেমনি কৃষ্ণের মাধুর্য এটা কেবল বলবার পরিপাটিতে বলা হয় কৃষ্ণই সাক্ষাৎ মাধুর্য এই জন্য হৃদয়ে মহাভাব রয়েছে আঁকতে আর পাচ্ছেন না ছবি কিছু তখন মনে মনে বলছেন তোমাকে দেখে দেখে তোমার ছবি আঁকা যাবে তোমার প্রাণ প্রিয়ার জীবন রক্ষার জন্য তুমি যদি চিত্রপট রূপে আমার হাতে আসতে চাও তো আমি কেবল লেখাগুলো টেনে যাচ্ছি তুমি চিত্রপটে এসে যাও প্রার্থনা করছেন চোখ মুজে রেখা টানতে হবে দেখে তো হবে না তখন চোখ মুজে কতগুলি রেখা টানছে অন্ধার মতো চোখ বুঝে রেখা টানছে দেখার দিনে যখন হয়ে গেল তখন দেখছেন একবারে কৃষ্ণ চিত্রপটি ভূত সপ্রকাশ তো মূর্তিমান দেখে মনে হলো আহা ওই যে হৃদয়টা তার হৃদয় কটাহ জ্বলছে সেই জায়গায় যদি এই বস্তু নিজে দিই সঙ্গে সঙ্গে শীতল হয়ে যাবে চিত্রপট নিয়ে রাধারানীকে বলছেন তোমার নয়ন পাপিত নয়ন যুগলকে শীতল করো এই দেখো কি এনেছি হ্যাঁ, একেবারে উল্টো হয়ে জল ছিটান আরো এমন উন্মাদনা বেড়ে গেল বুঝতে পারলেন না কেন এমন হলো ওরা মনে করলেন কৃষ্ণের অদর্শনী নয় এটা একটা ব্যাধি বিশাখার সঙ্গে গোপনে রাধাকে নিয়ে বসলেন বললেন সখী রাধে তোমার যে ব্যাধি চিকিৎসা কর তুমি যদি বলো তাহলে নিশ্চয়ই এর চিকিৎসা আছে মন হৃদয়টা খুলে বলো ওই ছবি দেখে এইটি ব্যাপারটি হয়েছে সখী জানেন কি করে জানবেন ওটা তো তিনি আনন্দের জন্য দিয়েছেন কিন্তু এই যে রোগ ব্যাধিটা তো বৃদ্ধি হলো বারবার মূর্ছা এটা ওরা মনে করছেন রোগ কোনো রোগ হবে রাজারানী তখন বলছেন কি বলছেন বিশাখে তো লজ্জা করছে না এই কথা বলতে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তুই তো আমায় নিক্ষেপ করেছিস চিত্র এনে দেখিয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তুই তো নিক্ষেপ করলি অসম্ভব হয়ে তাকাচ্ছেন বলছেন সখী আমার তো মনে হচ্ছে না আমি তোমার কি করেছি ভালো করে স্মরণ করে দেয় শাখা অনেকক্ষণ স্মরণ করলেন স্মরণ করে বলছেন সখী আকাশ পাতাল ভাবলাম কিচ্ছু মনে এলো না বললেন মনে যদি না আসে তাহলে আমি একটু বলি যে চিত্রপটটা দেখালি সেই তার থেকে একটা নবযুবা বেরিয়েছিল এইটু বলে কণ্ঠটা রোধ হয়ে তখন ললিতা এবং বিশাখা পরস্পর পরস্পরের দিকে নয়নে ঠাড়াঠাড়ি করছেন বললেন আমরা বুঝতে পারিনি এটা হবে সুতরাং সেই থেকে তপ্ত কটা যে হৃদয় কোঠাও ফুটছিল একেবারেই জ্বলন্ত অনলে পরিণত হয়ে গেল সেই যুক্তি করলেন দর্শন বিনা আর সাক্ষাৎ দর্শন ব্যতীত আর কিছুতেই শীতল করা যায় না এই হৃদয় কথা হো যখন মনে করলাম সাক্ষাতের মতো ছবি এনে দেখালাম তথাপি যদি আরো অনেক বাড়লো তাহলে আর উপায় কি আছে তাই এই সমস্ত দৃষ্টান্ত না হলে বিষয়টা পরিস্ফুট হবে না হয়তো অনেকের মনে ধারণা হবে কি যে এই রকম কথা ব্রজসুন্দরীগণ বলে কৃষ্ণ কথা নিন্দা করছেন কিন্তু একে ব্যাজস্তুতি বলা হয় এত বড় প্রশংসা কেউ করতে পারবেন না কৃষ্ণ কথা এই প্রশংসাটা সবার থেকে চরম আজ তিন চার দিন আমরা যা করেছি সেটা সাধক সমাজের তার একটা সীমা আছে কিন্তু এর সীমা নেই এই কৃষ্ণ কথার যে মহিমা এরা বলছেন এই বা খায় এর সীমা নেই সীমা পরিসীমার ওপারে খেলা এটা তখন সখীগণ যুক্তি করলেন বললেন দেখো কৃষ্ণকে দেখাবই প্রাণ দেব ওর চরণে তবু তোমাকে সাক্ষাৎ দর্শন জীবনে আর তোমার প্রাণ পাঁচবে না দেখছি সুতরাং একটা গুঞ্জামালা তার প্রিয় তুমি গেঁথে দাও আর কিছু করতে হবে না তোমার হাতের গুঞ্জামালাটা নিয়ে যাও একটা চিঠি যেমন পারো লিখে দাও তখন লিখছেন কি সুন্দর পদ্মপত্রে চিঠি লিখছেন তুমি চিত্রবট রূপে আমার গৃহে অবস্থান করছো যেদিকে পলাতে চাই সেই দিকেই বাহু প্রসারিয়ে আমাকে আবদ্ধ করে দাঁড়াও এইটুকু লিখতে পারলে এই চিঠিটা আর একটা রাধারানীর হাতের গাঁথা গুঞ্জামালা নিয়ে অন্যের দ্বারা হবে না সাক্ষাৎ অভিন্ন প্রাণা লড়িতার বিশাখা অন্য কারো দ্বারায় না নিয়ে হবে না ঠিক সেইখানে রাধারি উদ্দীপনে ওদিকেও একই তো প্রেম তার অন্তরে তো জাগাচ্ছে এই যে অন্তর্ধানে বসে আছেন আড়াল হয়ে যখন জিজ্ঞাসা করলেন এরা তুমি কেন এই প্রকারে আমাদেরকে ত্যাগ করলে তখন বললেন ময়া পরক্ষং ভজতা তিরহিতম এরকম প্রেমকে উপেক্ষা করা যায় নাকি নিজেই শ্রীমুখে বলেছেন মায়া পরক্ষম ভজতা অতিরহিতম আমি আপনাদের ভজন করছিলাম যে উৎকণ্ঠার প্রবল উচ্ছ্বাস আনন্দ এই সমস্ত উৎকণ্ঠার যেন অবস্থায় তাদের চিত্র থেকে আনা ওরা বলছেন আমাদের উৎকণ্ঠার অভাব আছে নাকি বললেন না আপনাদের উৎকণ্ঠার অভাব তবে হ্যাঁ আপনাদের যে প্রেম সেই প্রেমের যে কত বিশালতা কত যে তার মধ্যে অফুরন্ত সমস্ত মাধুরী নিহিত আছে এই বিরহ মন্দার দিয়ে আমি মন্থন করে সেই অমৃত তুলেছি আপনাদের সেই সমুদ্রের থেকে প্রেম সিন্ধুর থেকে তারই এই গোপী গীতা যদি না আড়ালে থাকতেন তো এটা আসতো থেকে বর্তমানে জীবাতু কিভাবে এর রস আস্থাপন করেছেন গোস্বামী পাদরা আর মধুর রসের উপাসক পাগল হয়ে যান এরা সুতরাং নিজে গেলেন সেইখানে শ্যাম সুন্দরের উপরাগ বসে তিনি মধুমঙ্গল গিয়েছেন পুষ্পচয়ন করে আর মালা পরাবেন তাকে এদিকে উনি একটা কনকলতাকে দেখে আবিষ্কার মধুমঙ্গল কত ডাকছেন গলায় মালা পরিয়ে দিচ্ছেন কিন্তু চেতনা নেই লুকাতে চাচ্ছেন অথচ মধুমঙ্গল শুনেছেন তার প্রতি মুখে রাধার কথা সখা তুমি যে এই প্রকারে গলায় মালা দিলাম কত ডাকলাম তোমার জ্ঞান নেই কি ভাবছো সখা কিচ্ছু ভাবি এই মালার ভাবি আমার এই প্রকার কষ্ট হচ্ছিল তোমার দেরি হচ্ছিল তো পারবে না যেহেতু মালাং বিনা নয় বালাং বিনা রাজরানীর জন্য তোমার এই প্রকার বিরহ তখন বললেন দেখ এ তো ধরেই ফেললো তখন বললেন সখা ঠিকই বলেছ মধুমঙ্গল জিজ্ঞাসা করছে বলো শুনি আরো তো অনেক সৌন্দর্য মাধুর্য প্রেমবতী গোপ সুন্দরী বৃন্দাবনে আছেন রাধাতেই তুমি এত কেন আকৃষ্ট তখন বলছেন সখে রাধায়াং কামপি অনির্বচনীয় মাধুরী সে মাধুরী সে প্রেম মাধুরী একমাত্র তাতেই আছে আর কোন গোপ বালাতে সে প্রেম মাধুরী অবসরে ললিতা বিশাখা এসেছেন দেখেই ললিতাকে বলছেন সখী ললিতে তুমি কি এখানে কুসুম ফুল পত্র ইত্যাদি চনের জন্য এসেছ তখন ললিতা মনে মনে ভাবছেন এই তো একটা মজার সময় পাওয়া গেছে বলে হ্যাঁ আদাতুম নয় দাতু কুসুম পত্র না চিঠিটা দিয়ে চিঠি দেখেই উনি বুঝে নিয়েছেন যে আমার আশ্বাস আমার আশাটি পূর্ণ কিন্তু বিরহ দিয়ে চিত্তকে আরো উচ্চ স্তরে আননের জন্য বিপুল উচ্ছ্বাস বাড়ানোর জন্য ভাবটি তিনিই জানেন মনে মনে চিন্তা করছেন এখন একটু উপেক্ষা চাই আমার রসটা ঠিক উচ্ছ্বসিত হ্যাঁ, উপেক্ষা চাই মধুমঙ্গল পড়ত চিঠিটা কি লেখা আছে সুন্দর তুমি চিত্রপট রূপে আমার দিয়ে বাস করছো যেদিকে তাকায় সেই দিকেই বাহু প্রসারণ করে আমাকে তুমি আবদ্ধ করে দাঁড়াও ওকে তো না আমি কোনোদিন তাহলে মনে হয় কোনো অন্য পুরুষের মনটা খারাপ বিশাখা বলছেন একমাত্র গিরিরাজকে ধারণ করেছ তুমি অতএব গণের ধৈর্যরূপ গিরিরাজকে উত্তোলন করার শক্তি একমাত্র বিশ্বে তোমারই আছে আর দুটাকে নারায়ণও পারবে না ভগবানের অন্য কোনো রূপও পারবে না তুমি ছাড়া মধুমঙ্গল বলছেন এই ললিতে থামো থামো দাঁড়াও আমার সখা একা গিরিরাজ খায়নি আমরা লাঠি দিয়েছিলাম সবাই মিলে তুলেছি একা আমার সখার কথা কেন বলছো এই প্রকার রসের উচ্ছ্বাস আনন্দ করছেন গোস্বামীপাদ শেষকালে আমরা যে কথাটা বলতে যাচ্ছি যে সাধারণত মধুর দর্শন এদের মনে হয় দর্শন হলেই এটা ঠিক হয়ে যাবে কিন্তু দর্শনটা কিভাবে করবে গোস্বামীপাদ যা বর্ণনা করেছে দর্শনটা কিভাবে হবে প্রথম দর্শন উপেক্ষা তো করলেন মালাটা দিয়ে দিলেন পিসাকা দেখি এটি দেখ মালা দিয়ে কি হয় মালাটি তো খুলে ফেলে দিলেন সেইখানে ভুল হয়ে গেল রাধার মালা থেকে গেল আর অনুমঙ্গলের মালাটা বদল তখন বিশাখা মনে করলেন এতে প্রাণের রক্ষা হবে এই মালা দিয়ে তার জীবন রক্ষা নিয়ে গেলেন সেই মালা ললিতা বললেন আমি পূর্ণমাসী দেবীর কাছে খবর দিতে যাই তিনি যে পাঠালেন এমন কেন পূর্ণমাসীর কাছে ললিতা চলে গেলেন এদিকে বিশাখাকে দেখে উনি বুঝেছেন উপেক্ষা সঙ্গে সঙ্গে বলছেন ঈশ্বর সুখাশয়া শিথিলিতা গুরবি গুরু ভস্ত্রপা প্রাণের ভূপি প্রিয়তমা সখী জীবং পরিক্লেশিতা ধর্মান সৌপি মহান ময়ান গণিতা সাদ্দি বিদভ্যাসিত ঠিক ধৈর্যং তদুপেক্ষিতা বিজদহন জীবামি পাপিয়সি আমার ধৈর্যকে ঠিক তিনি উপেক্ষা করেছেন তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে অতএব এখনো আমি বেঁচে আছি প্রাণত্যাগের জন্য সংকল্প হয়ে গেল এই দেহ আর রাখ প্রাণত্যাগের জন্য সংকল্প হয়ে গেল বললেন সখী একটু আজকে মনটা খুব খারাপ আমাদের দ্বাদশ আদিত্যের সেবা করবো চল মনে মনে ভাবছেন দ্বাদশ আদিত্য যেখানে সেইখানেই আছে কালীয় হক কালীয়কে দমন করলেন ভগবান আর সেই জায়গায় ঠান্ডা লেগেছিল তখন দ্বাদশ আদিত্য শীত নেওয়ারের জন্য উঠেছেন দ্বাদশ আদিত্যের সেবা করবেন রাধারানী সূর্য পুজো করেন সেইখানে এসে সেইখানে এসে ওদিকে যখন সেই অবস্থা হলো তখন শ্যাম সুন্দর আমাদের বললেন উপায় করা যায় श्रवणमङ्गलं श्रीमदाततम् অভিগৃণন্তি যে পরিদায়না সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রীরাস পঞ্চাধ্যায়ী গোপী গীতি নামক একত্রিশ অধ্যায় নবম সংখ্যক শ্লোকে নিরহকাতরা ব্রজসুন্দরীগণের উক্তিতে কথার পরম মহিমা কীর্তন প্রসঙ্গে রাস বক্তা শ্রীপাদ রানী বললেন তব কথামৃত ব্রজসুন্দরীগণ তাদের প্রাণপ্রেষ্ঠ শ্রী শ্যাম সুন্দরের উদ্দেশ্যে শ্রবণ মাত্রে শ্রীমত অর্থাৎ প্রেম সমৃদ্ধি যুক্ত এবং আদতং সর্বত্র বিস্তৃত তোমার এরূপ কথামৃত গৃহন্তি কথয়ন্তি তোমার এইরূপ কথামৃত যে সকল ব্যক্তি কীর্তন করেন বা প্রচার করেন বললেন সারা ভুবি ভুরিদা তেজনা সে সমস্ত ব্যক্তি আমরা এই শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন ধরে আস্বাদন করে আসছি আমাদের পরম পূজ্য পাদ শ্রীল সনাতন গোস্বামী চরণ ব্রজসুন্দরী গণিত আত্মিময়ী উক্তির এক প্রকার ব্যাখ্যা করেছে অর্থাৎ সুন্দরীগণের প্রেমের যে জ্বালা জ্বালাময় প্রেমেই তাদের সর্বোর্ধ কক্ষায় মহাভাবকে প্রাপ্ত হয়ে থাকে বুকে যে জ্বালা এই জ্বালাই হচ্ছে দৃষ্টান্ত দিলেন বললেন যেন তরল জল ভয়াবহ সত্য যোগে জমা বেঁধে বরফ হয়ে যায় তখন সেই বরফ খণ্ড হস্তে পদে লাগলে একটা অগ্নি জ্বালার মতো একটা জ্বালার প্রতিটি জন্ম কিন্তু সেখানে কোথায় সেখানে তো অগ্নি প্রতিযোগী দারুণ ঠান্ডা হিম রয়েছে এটি এই শ্লোকের পরম উৎকর্ষ সময় তোমার কথাই মৃত্যু আমাদিগকে এই বিরহাবসরে তোমার কথা মেরে ফেলছে শ্রী গোবিন্দ যেন বললেন বললেন যখন তোমরা আমাকে চাচ্ছ আমি সময় মতো তোমাদের দর্শন দেব যতক্ষণ পর্যন্ত আমার সময় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা শ্রবণ কীর্তনের দ্বারা একটুখানি শান্তির ভজন করো সুস্থ হয়ে থাকো তারই উত্তরে বললেন তপ্ত জীবনম জীবন শব্দের একটা অর্থ জল বললেন তপ্ত তৈলে যেন জল নিক্ষেপ করলে যে অবস্থা তৈলটি টগবগ করে ফুটছে তপ্ত তৈলাদৌ জলমিবেতি শ্রেষ তপ্তং জীবনং যস্মাত তপ্ত তৈলে যদি জল দেওয়া যায় তাহলে যেন সেটিতে বিপুল আগুন লেগে যায় তাপ তার বেড়ে যায় সেই প্রকার এই তোমার বিরহাবসরে তোমার কথা আমাদের হৃদয়ের তাপকে বাড়াচ্ছে কথা শ্রবণ কীর্তনের দ্বারা এই তোমার বিরহ অবসরে ধৈর্য ধারণ করার শক্তি আমাদের কোথায় গতকাল আমরা এই অংশে ব্যাখ্যা প্রসঙ্গে একটি দৃষ্টান্ত দিচ্ছিলাম আমাদের সিরুপ গোস্বামী পাদের শ্রী মাধব নাটকের থেকে নিত্য অবসরে প্রাকৃতিক দুর্যোগে আমাদের অসম্পূর্ণ অবস্থায় সেই কথা বন্ধ হয়ে যায় অর্থাৎ এই যে আরতিময়ী ব্রজ সুন্দরীগণের দিন যখন শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের নাম এবং বংশী শ্রবণ জনিত যে কৃষ্ণ বিরহ জ্বালা সেই জ্বালাকে শীতল করার জন্য যখন তাকে শ্রীকৃষ্ণের চিত্রপট দেখালেন বিশাখা তখন ওই তপ্ত তৈলে জল নিক্ষেপের মতো বিরহ জ্বালা শতগুণ বেড়ে গেল এবং এই যে জ্বালার পরিণতি বর্ধন এর ফলে পরম অভিষ্ট শ্রী শ্যাম সুন্দরের রূপ গুণ লীলার আস্বাদনের পরম চমৎকৃতি যা অন্য প্রেমে বা অন্য ভাবে হওয়া কখনো সম্ভব সেই জন্য আমরা দৃষ্টান্তটি উল্লেখ করছিলাম যে যখন সখীগণ দেখলেন এরপর দর্শন না হলে তো আর কিছুতেই প্রাণ থাকবে না অন্য কোন উপায় নেই কৃষ্ণ কথা বলে আর তাকে সান্ত্বনা দেবেন কি সখী সাক্ষাৎ যে চিত্রে তার রূপটি পরিপূর্ণতম সৌন্দর্য মাধুর্য পরিগ্রহ করলো সেই চিত্রেই হলো না আর কৃষ্ণ কথা বলে আবার সান্ত্বনা দিতে পারেন সখী বিষ্ণু উপেক্ষা করলেন সেই ব্যবহার রাখবেন না বলে তিনি ছলে আজকে বিশাখার সঙ্গে যাচ্ছেন টিলায় সেইখানে সেবা করবেন এই ছলে ওদিকে কৃষ্ণ তো উপেক্ষা করেছেন কিন্তু মনে হচ্ছে হায় প্রিয়াজির প্রতি এই উপেক্ষা করলাম তিনি কি এই উপেক্ষা বাণী শুনে প্রাণ ধারণ করতে পারবেন সুতরাং সখা সুবল কি উপায় হোক মধুমঙ্গল কে বলছেন বলো কি উপায় হোক মধুমঙ্গল বলছেন সখা তারা যখন নিজে এলো তখন তুমি আবার গরজ দেখালে আর এখন আর কি উপায় তারা তো চলে সুতরাং একটাই মাত্র উপায় আছে তুমি রাধারানী সেই পত্রের একটা উত্তর লিখে দাও আমাকে আমি পৌঁছে তাহলেই সব ঠিক হয় ওরাও আবার পত্র লেখার সাধন সংগ্রহের জন্য সেই জায়গায় আসছেন ওই জায়গায় জবার জবার রস নির্যাস নিয়ে পত্রের উত্তর দেন রাজরানী আগমন করেছেন অনুতাপ করছেন সতী এই কৃষ্ণ উপেক্ষিত প্রাণা ইশাকা ভাবছেন হায় হে ললিতে তুমি কোথায় গেলে একা আমি এই প্রেম কি করে সামলাব মনে মনে ভাবছেন একে আর দুঃখ দিয়ে দরকার ও কথা বলবো কেন আমি তো প্রাণ বিসর্জনের জন্য এসেছি কালীর হতে হয়ে যায় উনি বলছেন সখী তাহলে তুমি একটুখানি জবা কুসুম সহন করো আমি একটু স্নান করে আসি যমুনার থেকে যাচ্ছি সেই দিকেই শ্যাম সুন্দর কিঞ্চিত ধরে মধুমঙ্গল সখা এটা কোন স্থান কোথায় ইলাম এটা কি ইলাবৃত বর্ষ রাজারানীর অঙ্গিল সোনার আলোকে এখনো দর্শন হয়নি প্রথম প্রথম দর্শন হচ্ছে যুগে দেখেননি তো তো এটি কি ইলাবৃত বলছে ইলাম সখা এই যে সোনার আলোকে সারা জগৎ যেন উদ্ভাসিত হয়ে আছে লীলাবৃত বর্ষ সব শোনা মধুমঙ্গল বলছেন সকাল দেখে আসছি কিসের আলো মধুমঙ্গল গেলেন আড়ালের থেকে সব দেখলেন দেখে এসে বললেন সকাল যে হরিণীকে আবদ্ধ করার জন্য জাল তৈরি করতে এখানে এসেছ সেই হরিণী স্বয়ং সমালতা এটা সেই সোনার হরিণীর আলো চলো চলো তাহলে একটু তাঁদের প্রেম দর্শন করো ও আড়ালো রাধারানী যাচ্ছেন কালী হ্রদে ছাপ দিবেন কৃষ্ণ উপেক্ষিত দেহ জ্বালা তোর জাল আর সহ্য করা যায় থমকে দাঁড়ান ফিরে মনে মনে ভাবছেন মরতে তো মরবই আর একবার চিত্রপটটা দেখে আসবো এবং সেই ধ্যান নিয়ে মরব যার চিত্রপট পরজন্মে যেন তাকে অতি সুলভে লাভ করতে পারে সখী দিশাখিকে চিত্রপটটা একবার বের করো তো দিশাখা বলছেন কি পাগল নিতুন আরে চিত্রপটটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি নাকি ওহো ওটা তো তোমার সঙ্গে নেই আচ্ছা তাহলে একবার মনে মনে ভাবছেন একবার ধ্যান করি সেই রূপটা তারপরে সব আড়ালের থেকে দেখছেন শাম সুন্দর শিহরিত হয়ে উঠছেন সখা দেখছো তো প্রেমের কিরূপ পরিপাটি ধ্যানস্থ হয়েছেন রাজা রানী চিত্রপটকে স্মরণ করছেন হৃদয় মুখ সুন্দর বলছেন সখা এই অবসর দাঁড়াও সামনে এসে দাঁড়িয়েছে ঈশাকা দেখে বলছেন সখী রাধে একবার চোখগুলো খুলো তো দেখো সামনে কি ধীরে ধীরে ধীরে ধীরে সেই ধ্যান নিমিত নয়নকে উন্মিলিত করছে একেবারে সামনে কি দর্শনের অদ্ভুত প্রভাব বুঝতে ভাবতে পারছেন না যে এটা আমি জেগে দেখছি উনি বলছেন সখী সাখিকে স্বপ্নের কি অপূর্ব মাধুরী মনে করছেন স্বপ্ন দেখছি জেগে এতটা সৌভাগ্য কি হবার তখন বিশাখা বলছেন হ্যাঁ হ্যাঁ তুমি জেগে জেগে এই স্বপ্ন দেখ আরে জেগে আছো এটি চিন্তা করছো না তুমি শ্যাম সুন্দরও পরিহাস করছেন তখন বলছেন বিশাখীকে এসেছি কি জন্য জানো ওই যে মালাটা আমার পাল্টে গেছে ওটা দা রাজারানীর গোলায় সেই মালা যে মালাটা পাল্টে গেল বিশাখা নিয়ে এলেন চমৎকারিতার ভিতরে রসের আস্বাদ সুতরাং এই জ্বালা যদি না থাকে তাহলে এই রসের অনুভূতি কখনো হয় না এই জন্যই এত মহত্তম এই এই ব্যাকুলতা আকুলতার এত মিশ্রণ প্রচুর এটি এত অভিনব করে রেখেছে এই জন্য বললেন তপ্ত তৈলাদু জলমিবেতি শ্লেষ তপ্ত জীবনম কবি বিড়িতম গোস্বামী পা বলছেন কবি ভি রেব যথা স্যাত তথা ইড়িতম তন্নাশকতয়া শ্লাঘিতম কবি বিড়িতম আর কর্মসাপম দুটিকে গোস্বামী পাদ একসঙ্গে মিশিয়ে ব্যাখ্যা করছেন আত্মীয়কে বলছেন কবি ভিড়িতম কর্মসাপম কবি যারা তার মানে তোমার স্থাবক যারা তারা তোমার কথাকে এই কলমসাপ মানে দুঃখ নাশকারী বলে ইড়িতং স্তব করে থাকে কিন্তু ওটা কেবলই মিছামিছি শ্লাহ তো কৃষ্ণের স্থাবক কারা কে স্থাবক স্তাবক কাকে বলা যায় তোষামুদে যাদিকে তারা তাদিকে স্তাবক বলা যায় তো যারা তোষামুদে তারা করে কি যে গুণ নেই সেটিকে বেশি করে বাড়িয়ে বলে যেটা নাই সেটাকে বাড়িয়ে বলে ওদিকে চাটুকার বলা হয় তোষামুদ করে তো যেটি নাই সেটি বাড়িয়ে বলবে তো গোবিন্দের তো চাটুকার হবে কি অনন্ত কোটি বিশ্বের মানব অনন্ত কোটি কোটি কাল যদি গোবিন্দের গুণানুবাদ কীর্তন করে থাকেন তো সে অনন্ত গুণসিন্ধুর তো এক বিন্দুও শেষ করতে পারবেন না তার বাড়াবে কোনটা এখানে এর গুণকে বাড়াবে কে বাড়িয়ে কেউ বলতে পারে এর গুণ অনন্ত দিন সহস্রবদনী নিরন্তর কীর্তন করছেন অনন্তকাল নাগ বলি বেগে ধায় সিন্ধু তরি বাড়ি কিন্তু যশের সিন্ধু না দেয় পার অধিক অধিক বাড়ে এর আবার এর আবার গুণের স্তাবককে হবে তাই তো চিন্তার বিষয় চুগুসাই তোমার তোমার স্তাবক যারা তারা তোষামুদে তারা বাড়িয়ে মিছামিছি কথা বলে আসলে এটা নয় যারা কবি মানে তোমার স্তাবক তারা তোমার গুণকে দুঃখহারি বলে তারা মিছামিছি স্তুতি করে একটা তত্ত্ব আরেকটি রস দুইটিকে পৃথক দৃষ্টিতে দেখে বিষয়টি আস্বাদন করতে তত্ত্বের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে যারা স্তুতি করেন যারা স্তাবক তারা গোবিন্দের যে গুণকে বাড়িয়ে বলার জন্য স্তুতি করেন তা নয় বাড়িয়ে বলার কোনো প্রশ্ন কি বাড়িয়ে বলার তো প্রশ্ন নাই তো বললেন নিজের কল্যাণের জন্য একটু তারা চাকুকার হন যেমন রূপ গোস্বামী পাক বললেন হে ঈশ্বরী রাধারানী আমি তোমার এই চাটু পুষ্পাঞ্জলি বর্ণনা করলাম একটা স্তব করেছে ওটার নাম চাটু পুষ্পাঞ্জলি আমি যে তোমার এই চাটু পুষ্পাঞ্জলি বর্ণনা করেছি কি জন্য করেছি জানো এই জন্য করেছি যে তোমার সাম যেন এর ফলে আমার চাটুকা হয় আমি নিজের জন্য করেছি তোমার আর চাটুকারিতা কি তোমার অনন্ত সুতরাং আমি নিজের জন্য করেছি এই জন্যই করেছি যে তোমার সাম যেন আমার চাটুকার তার মানে আমার কাছে এসে স্তবস্তুতি করবে অনেক প্রসামত করবে রাজধানী মারিনি হয়ে গেলে তো এরা ছাড়া তার গতি নাই স্থান সুন্দরীর স্থাবক বা চাটুকার এ রাধারানীর নিকটে কে হবে গোপীগণের নিকটে যারা বলছেন তাদের কাছে কে হয় শ্যামসুন্দরে যারা দুধ দুটি তারা হয় এবং যখন রাধারানী মাননি হয়ে যাবেন কি কোনো নায়িকা মাননি হবেন তখন যে শামসুন্দর তার সখীকে যে অনেকখানি হাত করে নেবেন তখন তারা এসে চাটুকার চাটুবাণী প্রয়োগ করবে রাধারানীর মান প্রসাদন এরাই তো স্থাবক তো বললেন সেই স্থাবক যারা কবি মানে কি বর্ণনা করে যারা স্থাবক যারা তারাই কথা বলে থাকে তোমার দুঃখ না বলে তোমাকে কীর্তন করে আমরা কিন্তু অনুভব করি না રાધારાણી માની শ্যামসুন্দর সখীকে হাত করে নিয়েছেন সখী এসে বলছেন বললেন দেখো তুমি তার সঙ্গে মান করেছো তাতে তার কি ক্ষতি আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো গলে পিতবাস লইয়া সেহেন নাগরে ফিরে না ফিরে না চাহিলি কঠিন মেয়া গাল দিচ্ছে ও স্তব করছে এই স্তাবক স্তাবক এখানে গুণের স্তাবক হবে কি ওর স্তুতি করছে তার চূড়া মেনে কুশলে থাকুক আর ময়ূরের পাখা তোমা হেন কত কুলবতী সতী সে নেই যে দুয়ারে পাইবে দেখা খালি ছেড়ে দাও তুমি কথা কালকে লক্ষ লক্ষ আছে তার জন্য হাত জোর করে আছে লক্ষ লক্ষ যে সুন্দরী তুমি কে যে তোমার এত অভিমান তার উপরে শ্লাঘা করছে তোমার হেন কত কুলবতী সতী সে নিয়ে যে দুয়ারে পাইবে দেখা মানির লাগিয়া মুরে না কহিয়া তারে তেজিলি আপন সুখে আপনার সেল যতনে আপনি তুই হানিলি আপন বুকে এখন মনের আগুনে জ্বলিয়া পড় হব আর দুই ভাই কিসে সে সাম জলা ধরে আর না মিলিবে ওহে বিজয়চণ্ডী দাস এই তপ্ত চাইলে জল নিক্ষেপ আর তাকে পাওয়া যাবে না মানে রাজরানী বলুন যে তুই এ রাস্তা বলেন যারা স্থাবক তারা এই প্রকারের বাড়াবাড়ি তোমার কথাকে দুঃখ নাশক বলে বলে আমরা কোনোদিন অনুভব করি না আমরা বুঝতে পারি না তিনি বলছেন কবি যারা তারা কবির স্বভাবে বর্ণনা করেন ও কিছু না কবির স্বভাব বর্ণনা করবে বর্ণনা করে যায় তোমার রূপ গুণ ইত্যাদি একটা পাত মধুর আছে কিন্তু তারা তোমাকে কতখানি জানে ব্যাসুকারী তোমাকে কতখানি জানে তারা কবি স্বভাবে বর্ণনা করেছে এই জন্য কবি বিরোধিত চক্রবর্তী পাদ বলেন দুঃখ ভোগে ন প্রাচীন কলমসং নশ্চেতে বেতি ভাব কলমসাপহং মানে পাপ নাশকারী তোমার কথা তো আমরা বলি কি বলি দুঃখ ভোগের দ্বারা যদি প্রাচীন কলম নাশ হয় এইরূপ যদি কলম সাপ হম এই অর্থের ব্যাখ্যা হয় তাহলে আমরা সেটা স্বীকার করব শব্দটি যদি এইরূপ ব্যাখ্যা করা যায় যে দুঃখ ভোগের দ্বারা প্রাচীন হয় তোমার কথাতে তাহলে আমরা ওটা মানবো যে হ্যাঁ ঠিক আছে দুঃখ ভোগের দ্বারা বিষয়টা তাৎপর্য কি মানে দুঃখের অনুভূতি ও দুঃখ ছাড়া কিছু দেবে না এই হচ্ছে কথা বিষয়টির তাৎপর্য হচ্ছে এই দৃষ্টান্ত হচ্ছে যে দেখুন যখন রাসের বাঁশি বাজে তখন কতগুলি গোপী যেতে পারে তাদের স্বামীগণ দারুদ্ধ করে দিয়েছিলেন আর যোগ মা সহায়তা করলেন না তারা কারা কেনই বা রুদ্ধা হয়ে গেলেন গৃহে তারা বললেন এরা সব দণ্ডকারণ্যবাসী ঋষি ছিলেন দণ্ডকারণ্যবাসী ঋষি এরা সেই স্থানে রামচন্দ্রের সৌন্দর্য দর্শন করে গোপাল উপাসক তারা এইভাবে উপাসনা করেছেন এবং এদের মধ্যে কতগুলো তারা এইখানে যখন গোপী হয়ে জন্মেছে নিত্য সিদ্ধাগণের সঙ্গ লাভ করতে পারেন যখন নিত্য সিদ্ধাগুণের সঙ্গ লাভ করতে পারেননি তখন এদের সেই স্নেহমান প্রণয়রাগ অনুরাগ মহাভাব ওই কক্ষাটা মহাভাব স্তরে আসে তার মানে সাধকের এই দেহে প্রেম পর্যন্ত হয় এবং মহাভাব পর্যন্ত ওটা সংস্কারটা হৃদয় থেকে যায় কিন্তু সাধনাটা সাক্ষাৎ ভাবে এই দেহে হয় সংস্কারটা থেকে যায় অর্থাৎ সেখান পর্যন্ত তিনি যাবেনি তার এদিকে তার মন ভালো লাগবে না গোপী প্রেম যেহেতু ভালো লেগেছে এইটাই মহাভাবের সংস্কার থেকে গেল কিন্তু সাক্ষাৎ সাধনা এই দেহে হবে না কেন হয় না বললেন সেই যে সেই স্তরগুলো স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব তার যে বিপুল সত্য এবং তার যে উষ্ণতা সেটি সাধক দেহ সইতে পারে না সহ্য করতে পারে না এই জন্য প্রেম হয়ে গেল যুগ মায়া নিয়ে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা প্রকট সেইখানে গোপী গর্ভে সঞ্চার করলেন তখন কৃষ্ণ লীলা প্রকট সেই সময় সেই ব্রহ্মাণ্ডে দিচ্ছেন যেন ঠিক রাধারানী এবং কৃষ্ণের দুর্বরালতি সময়ে এরা ঠিক কিশোরী হতে পারে তারাও অবতীর্ণ হয়েছে সেই রকম লীলা যে ব্রহ্মাণ্ডে চলছে সেই ব্রহ্মাণ্ডে দিল সেখানে রাধারানী ইত্যাদি সমস্ত নিত্য ক্রিয়াগুলির সঙ্গে তার স্নেহমান প্রণয় রাগ অনুরাগ মহাভাব পর্যন্ত হয়ে গেল তারপরে রাসে বাঁশি বাজবে তখন তারা কৃষ্ণের সঙ্গে প্রথম রাস পাবে নায়িকা ভাবে ভাবে সমস্ত নায়িকা ভাবে সাধক গোপীর আনুগত্যে ভজন করেছেন কতগুলি পেলেন না যখন কতগুলি পেলেন না নিত্য প্রিয়াগণের সঙ্গ তখন তাদের দেহে কিছু প্রাকৃত অংশ থেকে গেল মহাভাব তো এখন হয়নি সুতরাং প্রতিগণ দেখতে পেলেন স্পর্শ করতে পেলেন